আয়েশা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ফজরের সালাতের পূর্বের দুরাকাত সুন্নত এত সংক্ষিপ্ত করতেন এমনকি আমি মনে মনে বলতাম তিনি কি শুধু উম্মুল কিতাব অর্থাৎ সুরা ফাতিহা তেলাওয়াত করলেন